الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাইরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে জবাই সংক্রান্ত হ্যাঁ, আরেকটি বাহ্যিক আমল যে বাহ্যিক আমলের মধ্যে মানুষ সাধারণত শিরিক করে থাকে সেটা হচ্ছে জবাই জবাই আরবি শব্দের মধ্যে দুটি শব্দ আছে আরবি ভাষায় একটা হচ্ছে একটাকে আদাব বলা হয় যেটাকে আমাদের বাংলা ভাষায় জবাই বলি আরেকটাকে আন্নাহার বলা হয় এটা বাংলা ভাষায় ভিন্ন কোনো শব্দ নেই কিন্তু ওটাকেও জবাই বলা হয় কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে আরবি ভাষার মধ্যে জবাই বলা হয় সাধারণত কোনো আপনার স্থল কোনো হালাল পশুকে জবাই করা মানে যে সেটার গলা কেটে দেওয়া এবং তার শ্বাসনারি এবং পাশের দুটি দুটের কোনো একটি আপনার রগ কেটে দেওয়া এটার নাম এটার মাধ্যমেই জবাইটা সাধারণত হয়ে থাকে এবং একইভাবে আপনার নাহার হয়ে থাকে আরবি ভাষায় যেটাকে নাহার বলা কিন্তু ব্যস্কম হলো এই যে নাহার সাধারণত আপনার উঁটের ক্ষেত্রে নাহার বলা হয় কিন্তু আর জবাই বলা হয় আপনার ছাগলের ক্ষেত্রে এরকম গরুর ক্ষেত্রে মহিষের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে মানে জবাই বলা হয় মুরগি ইত্যাদি হাঁস এই গুলা জবাই বলা হয় মানে ওঁট ছাড়া যত আছে সব জবাই আর ওঁটটা হচ্ছে আরবি ভাষায় নাহার বলা হয় কারণ ওঁটের সাধারণত আপনার একবারে মাথার কাজ দিয়ে জবাই করা হয় না যেটা অন্য পশুর করা হয় উঁটের জবাইটা নিচ থেকে করা হয় এই জন্য আপনার এটার নাম ভিন্ন আরবি ভাষার মধ্যে যাই হোক যেটাই হোক এখন কথা আছে যে জবাই করা এটি একটি এবাদত এই কারণে এবাদত যখন এটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা যাবে না ব্যয় করলে শিরিক হবে সেটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে এবং এটা যে এবাদত হ্যাঁ সেটার প্রমাণ প্রমাণ হচ্ছে সুরে কাউসারের দুই নম্বর আয়তে আল্লাহ বলেন ফসল্লিনী যে তোমার প্রতি প্রতিপালনের জন্য তুমি সালাত আদায় করবে এবং নাহার করবে অর্থাৎ জবাই করবে হ্যাঁ, যেটা সাধারণত ওটের ক্ষেত্রেই বলা হয় হ্যাঁ, তো এই যে আল্লাহ শাহু যে কোনো আপনার জবাইটা আল্লাহ শাহুর জন্য যেন হয় সেটারই আদেশ করেছেন যেরকম সালাডটা আল্লাহ শাহুর জন্যই পড়া হয় সুতরাং এছাড়া অন্যের জন্য যদি করা হয় সেটা অবশ্যই শিরিক হবে এরকম ভাবে সুরা নামের একশো বাষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي লিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ বলেন হে রসুল আপনি বলে দিন যে আমার সালাত এবং আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মৃত্যু সবই আল্লাহর জন্য যিনি সর্বজগতের প্রতিপালক তাহলে এইখানেও এই আয়াতের মধ্যে কোরবানিকে সালাতের মতোই আপনার একমাত্র আল্লাহর জন্য হতে হবে সেটাই বলা হয়েছে এখন হচ্ছে যে এই জবাইয়ের কিছু প্রকার আছে এই জবাইয়ের প্রকারগুলো আমাদের জানা দরকার সর্বসাকুল্যে আমরা জবাইয়ের তিনটি প্রকার উল্লেখ করার চেষ্টা করব জবাই সাধারণত তিন প্রকার এক নম্বর প্রকার হচ্ছে যে জবাইটা হচ্ছে শরীরের সম্মত জবাই সেটা হচ্ছে আল্লাহর জন্য জবাই করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর নামে জবাই করা যেমন কোরবানের সময় আল্লাহর জন্য মানুষ জবাই করে থাকে হজের সময় হাদি জবাই করে থাকে আল্লাহর জন্য এবং কারোর বাচ্চা হলে তার আকিকার জন্য আপনার জবাই করে থাকে সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়ে থাকে তো এগুলো হচ্ছে শরীয় সম্মত জবাই এটার বিধান হ্যাঁ এটার বিধান হচ্ছে ওয়াজিব হ্যাঁ যেমন আপনার বিধানের মধ্যে বেশ কম আছে সবগুলো কিন্তু ওয়াজিব না যদিও কেউ কেউ ওয়াজিব বলতে চেষ্টা করেছেন কিন্তু সবগুলো মূলত ওয়াজিব নয় তার মধ্যে ওয়াজিব হচ্ছে যেমন হাদি যেমন একজন হাজি যদি তামাত্ম হজ করেন অথবা কেরান হজ করেন তাকে হাদি দিতে হয় এটা ওয়াজিব এতে কোনো সন্দেহ নেই আর কিছু আছে সুন্নত যেমন কোরবানি দেওয়া এবং আকিকা দেওয়া যদিও কারো কারো নিকটে কোরবানি এবং আকিকাও ওয়াজিব সুতরাং যাই হোক মতভেদ থাকতেই পারে সুতরাং এটার বিধান শূন্যত অথবা ওয়াজিব যেটা শরীয় সম্মত অথবা ওয়াজিব বললেও বলতে পারেন আর দ্বিতীয় আরেকটা প্রকার আছে যেটাকে মুবাহ জবাই বলা হয় যে যেটা আপনার জায়েজ সেটা হচ্ছে যে আপনার আল্লাহর নামে জবাই করা হবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয় আল্লাহর নৈকট্য সেখান থেকে উদ্দেশ্য করা হয় না এবং সেই ক্ষেত্রে আবার আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয় না সেটা শুধু উদ্দেশ্য হয়ে থাকে খাওয়া যেমন অনেকে নিজের ফ্যামিলির সুবিধার জন্য আপনার পশু জবাই করে থাকে মুরগি হাঁস ছাগল ইত্যাদি অথবা কেউ মেহমানের জন্য করে থাকে মেহমানের আপ্যায়নের জন্য তাহলে এগুলো হচ্ছে আপনার মোবাহ যেটাকে বলা হয় জায়েজ জবাই হম এটার উদ্দেশ্য আসলেই হ্যাঁ সরাসরি জবাইয়ের মধ্যে উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি নয় বাকি মেহমানদারির ক্ষেত্রে মেহমানদারি করে আল্লাহ সন্তুষ্টি অবশ্যই উদ্দেশ্য হতে পারে হুম এটা সমস্যার কিছু না এই জবাইয়ের বিধান হচ্ছে জায়েজ হ্যাঁ এবং তৃতীয় আরেকটা জবাই আছে সেটাকে সিরকি জবাই বলা হয় সেটা কিন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয় হ্যাঁ অথবা এবং অনেক সময় আল্লাহ ছাড়া উনের নামেও জবাই করা হয় হুম যেমন মাসিহের নামে জবাই করা অথবা আপনার কোন অলি বুজুর্গের নামে জবাই করা এই জবাইগুলো কিন্তু শিরকে আকবর সেটা অবশ্যই ইমানকে নষ্ট করে দেয় কারণ জবাইটা যখন ইবাদত হ্যাঁ, একমাত্র আল্লাহর জন্য তা করতে হবে সুতরাং অন্যের জন্য করলে সেটা অবশ্যই আপনার শিরিক হবে এতে কোনো সন্দেহ নেই এর দৃষ্টান্ত যেমন আপনার কোনো নবীর কবরের জন্য জবাই করা অথবা অলির কবরের জন্য জবাই করা অথবা কোনো গাছের জন্য পাথরের জন্য জবাই করা যেমন আপনার কাফেররা বিশেষ করে যারা মুক্কার কাফের ছিল তারা অনেক সময় মূর্তির জন্য জবাই করত এখনো যারা মূর্তি পূজা করে তারাও এরকম নিজের মূর্তিদের জন্য নিজেরা জবাই করে এই জবাই আর তৃতীয় নম্বর এরকম অনেকে জিনের জন্য শয়তানের জন্য জবাই করে যে আপনার চিকিৎসার জন্য চিকিৎসা হাসিল করার জন্য অনেকে এরকম যেমন একজন ব্যক্তি অসুস্থ দীর্ঘদিন থেকে তখন সে জবাই করে অথবা কোনো জাদুঘর চাইছে জবাই করার জন্য যে মুরগি জবাই দিতে হবে তখন জবাই করে এরকম ভাবে কিছু কিছু মূর্খ আছে এরকম হ্যাঁ, তারা নতুন বাড়ি করলে বাড়ির চৌকাটের মধ্যে জবাই করে কোনো পশু যেন শয়তান তাদেরকে ডিস্টার্ব না করে এই জন্য সুতরাং এই জাতীয় সবগুলো জবাই হচ্ছে সিরকি জবাই সেটার জন্য অবশ্যই পরকালে নামে যেতে হবে এখন কথা হচ্ছে কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে জবাই করে এটা শাস্তি কি সেই শাস্তি আমাদের জানা দরকার আল্লাহ ছাড়া ওদের নামে জবাই করলে আল্লাহর রহমত থেকে দূরে সরে যেতে হয় হজরত আলী ইবনে আবি তালেব রাদি থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল আকসালাম আমাকে চারটি শব্দ বলেছেন চারটি বাক্য বলেছেন যেমন এক নম্বর হচ্ছে অথবা ওয়ালিদেহি যে আল্লাহ লানত পড়ুক ওই ব্যক্তির উপর যে ব্যক্তি নিজের মাতা পিতাকে লানত করে এবং ও লানুল্লাহ এবং লানত আল্লাহ লানত পড়ুক ওই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করে তাহলে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করলে আল্লাহ লানত করবে আর লানত মানে হচ্ছে আপনার রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া এবং আর আরেকটি বাক্য হচ্ছে আল্লাহ আওয়া মহদেসা যে আল্লাহ লানত পড়ুক যে ব্যক্তি কোনো বেদাদিকে আশ্রয় দেয় এবং ওলা আনাল্লাহমান রাইয়ানামানারুল আর্থ এবং আল্লাহ নারদ পড়ুক ওই ব্যক্তির উপর যে মানুষের সীমা রেখাকে পরিবর্তন করে বিশেষ করে চাষা যারা এরা অনেক সময় আইল ছাড়ে যেটাকে আমাদের দেশে বলে নিজের সীমানাকে আস্তে আস্তে কেটে কেটে নিজের জমিনকে বড় করার চেষ্টা করে যখন আরেকজনকে গাফিল দেখে যে সে নিজের মানে আইলটাকে যখন না কাটে তখন এদিক থেকে কাটতে কাটতে সে অনেকটুকু কাটিয়ে ফেলে আস্তে আস্তে তাইলে এখানে এই হাদিসের মধ্যে যারা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করে তাকে লানত করা হয়েছে আর লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া সুতরাং এটা অনেক ভীষণ কাজ একজন মানুষের জন্য যে স্রষ্টার রহমত থেকে সে দূরে থাকবে এবং তাকে বের করে দেওয়া হবে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে সেটা অবশ্যই জঘন্যতম ব্যাপার সুতরাং এই শাস্তি তার কপালে যে আল্লাহর রহমত পাবে না আরেকটি ব্যাপার সেটা হচ্ছে আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যে এলাকায় জবাই করা হয় সে এলাকায় যদি আল্লাহর জন্য জবাই করে সেটাও একটা অপরাধ সেই সেই জায়গায় জবাই করার বিধান কি সেটা জানতে হবে যে আল্লাহর জন্যই জবাই করলেন কিন্তু এমন জায়গায় জবাই করলেন যেখানে আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই করা হয় এটার বিধান হচ্ছে যে এরকম জায়গায় জবাই করা হারাম এরকম জায়গায় জবাই করা হারাম যে জায়গায় আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয় এটার প্রমাণ কি প্রমাণ হচ্ছে হাদিস তিনি বলেন نذر رجل على عهد رسول الله صلى الله عليه وسلم أن ينحر إبلا ببوانة فأتى النبي صلى الله عليه وسلم فقال إني نذرت أن أنحر إبلا ببوانة فقال النبي صلى الله عليه وسلم هل كان فيها وثن من الأوثان من أوثان الجاهلية يعبد فقالوا لا قال هل كان فيها عيد من أعيادهم قالوا لا قال رسول الله صلى الله عليه وسلم أوفي بنذرك فإنه لا وفاء لنذر في معصية الله ولا فيما لا يملك ابن آدم أبو داود الحديث তিনি সাবেত হাক রদি আল্লাহ বলেন যে এক ব্যক্তি রসুল আকরম ইসলামের যুগে সে তার উঁট জবাই করতে চেয়েছিল গুয়ানা এলাকায় তখন রসুল আকরম সাহসালামের কাছে এসে যখন সে বলল হে আল্লাহ রসুল আমি তো মানত করেছিলাম যে আমি একটি ওঁট জবাই করব গুয়ারা নামক এলাকায় তখন রসুল আকরম সাহসালাম জিজ্ঞাসা করেছিলেন যে এখানে কোনো আপনার মূর্তির পূজা চলছিল এই বুয়ারা এলাকায় কোন যুগে তখন সাহাবেকরাম বলল না এখানে কোনো মূর্তি পূজা হয়নি হ্যাঁ তখন রসুল জিজ্ঞাসা করেছিলেন এখানে কোনো মেলা হয়েছিল কোনো আপনার মূর্তি পূজারীদের মেলা হয় আমাদের দেশে যার হিন্দুদের মেলা এরকম কি কোনো মেলা বসতে ওই জায়গায় সাবেক রাম বললেন না এরকম কোনো আমরা শুনিনি তখন রসুল এখন সব বলছেন ঠিক আছে তোমার মানত পুরা করতে পারো কারণ হ্যাঁ, আপনার আল্লাহর অবাধ্যতার যদি মানত করা হয় সেটা পুরা করতে হয় না এবং যেটা মানুষের যে আদম সন্তান যেটার মালিক নয় সেই ব্যাপারেও মানত করলে পুরা করতে হয় না তাইলে এইখানে রসুল আকরম ইসলাম সতর্ক ছিলেন যে জায়গায় কোনো আপনার মূর্তি পূজারি যারা তারা কি মূর্তি পূজা করত তাইলে সেটার উদ্দেশ্য মাথায় থাকতে পারে হ্যাঁ তাইলে এরকম যে জায়গায় আপনার কোনো আপনার আল্লাহ ছাড়া অন্য কারণ নামে জবাই করা হয় সেই জায়গার ব্যাপারে রসুল সতর্ক ছিলেন যে এরকম কোনো জায়গা হলে নিষেধ করে দিতেন তাহলে এর থেকে বোঝা যায় যে এরকম কোনো জায়গায় যদি কেউ জবাই করে সেটা অবশ্যই হারাম হবে এখন কথা হচ্ছে যে যে জবাই করা আল্লাহর জন্য জবাই করবে অথচ এমন জায়গা যে জায়গার মধ্যে আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই করা হয় সেই জায়গায় আল্লাহর জন্য জবাই করলে হারাম কেন এটার আসল মূল হ্যাঁ, আপনার রহস্যটা কি সেটা আমাদের জানতে হবে এটার দুটি কারণ আমরা উল্লেখ করব এক নম্বর হচ্ছে যে সিরিকের পথকে বন্ধ করে দেওয়া আছে উদ্দেশ্য কারণ যদি এমন জায়গায় জবাই করা হয় তাইলে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করার এটা একটা আপনার মাধ্যম হয়ে যায় যে এই জায়গায় জবাই করা যে কখনো এমন হতে পারে সে আল্লাহর জন্য জবাই করার বাদ দিয়ে সে সে অন্যের জন্য জবাই করে দিবে কারণ এই জায়গাটা আসলে তো অন্যের জন্য জবাই করার জায়গা তাইলে শিরকের পথ বন্ধ করার উদ্দেশ্য দ্বিতীয় নম্বর হচ্ছে যে অন্য মানুষ এই ব্যাপারে আপনার ভুল বুঝবে সেটা হচ্ছে একজনে এমন জায়গায় যে জায়গায় সাধারণত আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয় যদি কোনো ভদ্রলোক সেখানে আল্লাহর জন্যই জবাই করেন কিন্তু তখন অন্য লোক মনে করবে যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয়েছে হ্যাঁ এটা মনে করবে তাইলে হইতে পারে সে যদি ভদ্র মানুষ হয় তার অনুকরণ মানুষও করতে পারে মনে করতে পারে যে এই জায়গায় এইভাবে জবাই করতে হয় হ্যাঁ, তো সুতরাং এটা মানুষকে আপনার ঝামেলা ফেলে দেওয়া দ্বন্দ্বে ফেলে দেওয়ার সমতুল্য এই কারণে সেখানে জবাই করা হারাম একটা হচ্ছে সিরিকের হ্যাঁ, একটা পথ আরেকটা হচ্ছে আপনার মানুষ মানুষের আপনার ভুল বুঝাবুঝিকে আপনাকে হ্যাঁ, প্রতিরোধ করার জন্য হ্যাঁ, এই কারণে আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন জবাইটা আল্লাহর জন্য হয়ে থাকে এবং জবাইয়ের মাধ্যমে যেন আল্লাহর সাথে কাউকে শিরিক না করা হয় আল্লাহ আমাদেরকে এই জাতীয় শিরিক থেকে রক্ষা করুন ওসল্লাহ আল্লাহ নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহি আজমাই